บุ๊กทูยี่สิบหก ছাব্বিশ ছাব্বিশ ธรรมชาติ প্রকৃতিতে প্রকৃতিতে คุณเห็นหอคอยตรงนั้นไหมคะ তুমি কি ওখানে মিনার দেখতে পাচ্ছ তুমি কি ওখানে মিনার দেখতে পাচ্ছ คุณเห็นภูเขาตรงนั้นไหมคะ তুমি কি ওখানে পাহাড় দেখতে পাচ্ছ তুমি কি ওখানে পাহাড় দেখতে পাচ্ছ คุณเห็นหมู่บ้านตรงนั้นไหมคะ তুমি কি ওখানে গ্রাম দেখতে পাচ্ছ তুমি কি ওখানে গ্রাম দেখতে পাচ্ছ คุณเห็นแม่น้ำตรงนั้นไหมคะ তুমি কি ওখানে নদী দেখতে পাচ্ছ তুমি কি ওখানে নদী দেখতে পাচ্ছ คุณเห็นสะพานตรงนั้นไหมคะ তুমি কি ওখানে পুল দেখতে পাচ্ছ তুমি কি ওখানে পুল দেখতে পাচ্ছ คุณเห็นทะเลสาบตรงนั้นไหมคะ তুমি কি ওখানে সরোবর দেখতে পাচ্ছ তুমি কি ওখানে সরোবর দেখতে পাচ্ছ ดิฉันชอบนกตัวนั้น আমার ওই পাখিটা ভালো লাগে আমার ওই পাখিটা ভালো লাগে ดิฉันชอบต้นไม้ต้นนั้น আমার ওই গাছটা ভালো লাগে আমার ওই গাছটা ভালো লাগে ดิฉันชอบก้อนหินก้อนนี้ আমার ওই পাথরটা ভালো লাগে আমার ওই পাথরটা ভালো লাগে ดิฉันชอบสวนสาธารณะแห่งนั้น আমার ওই পার্কটা ভালো লাগে আমার ওই পার্কটা ভালো লাগে ดิฉันชอบสวนนั้น আমার ওই বাগানটা ভালো লাগে আমার ওই বাগানটা ভালো লাগে ดิฉันชอบดอกไม้นี้ আমার এই ফুলটা ভালো লাগে আমার এই ফুলটা ভালো লাগে ดิฉันว่านั่นมันสวย আমার ওটা সুন্দর লাগে আমার ওটা সুন্দর লাগে ดิฉันว่านั่นมันน่าสนใจ আমার ওটা আকর্ষণীয় লাগে আমার ওটা আকর্ষণীয় লাগে ดิฉันว่านั่นมันงดงาม আমার ওটা চমৎকার লাগে আমার ওটা চমৎকার লাগে ดิฉันว่านั่นมันน่าเกลียด আমার ওটা বিশ্রী লাগে আমার ওটা বিশ্রী লাগে ดิฉันว่านั่นมันน่าเบื่อ আমার ওটা বিরক্তিকর লাগে আমার ওটা বিরক্তিকর লাগে ดิฉันว่านั่นมันแย่ আমার ওটা ভয়ঙ্কর লাগে আমার ওটা ভয়ঙ্কর লাগে